সকল মাসের সেরা সে যে মাহে রমজান বছর ঘুরে আবার এলো মাহে রমজান সকল মাসের সেরা সে যে মাহে রমজান বছর ঘুরে আবার এলো মাহে রমজান সকল মাসের সেরা সে যে মাহে রমজান বছর ঘুরে আবার এলো মাহে রমজান পাপের পাহাড় করতে উজার পাপের পাহাড় করতে উজার এ মাস জানাইয়াও ভার সকল মাসের সেরা সে যে মাহে রমজান বছর ঘুরে আবার এলো মাহে রমজান সকল মাসের সেরা সে যে মাহে রমজান বছর ঘুরে আবার এলো মাহে রমজান এ মাসে তার কাছে ক্ষমা চাইলে রহমতের দরিয়া যায় রে খুলে এ মাসে তার কাছে ক্ষমা চাইলে রহমতের দরিয়া যায় রে খুলে এ মাসে তার কাছে ক্ষমা চাইলে রহমতের দরিয়া যাই রে খুলে গাওতাই বারে বারে গাওতাই বারে বারে আল্লাহ নামের গুণগান সকল মাসের সেরা সে যে মাহে রমজান বছর ঘুরে আবার এলো মাহে রমজান সকল মাসের সেরা সে যে মাহে রমজান বছর ঘুরে আবার এলো মাহে রমজান মনেরই মাঝে যত হিংসা বিদ্বেষ ধুয়ে মুছে সব কর নিঃশেষ মনেরই মাঝে যত হিংসা বিদ্বেষ ধুয়ে মুছে সব কর নিঃশেষ মনের মাঝে যত হিংসা বিদ্বেষ ধুয়ে মুছে সব কর নিঃশেষ প্রভু নিজেই হবে প্রভু নিজেই হবে রোজাদারের প্রতিদান সকল মাসের সেরা সে যে মাহে রমজান বছর ঘুরে আবার এলো মাহে রমজান সকল মাসের সেরা সে যে মাহে রমজান বছর ঘুরে আবার এলো মাহে রমজান সকল মাসের সেরা সে যে মাহে রমজান বছর ঘুরে আবার এলো মাহে রমজান পাপের পাহাড় করতে উজার পাপের পাহাড় করতে উজার এই মাস জানাইয়াও ভান সকল মাসের সেরা সে যে মাহে রমজান বছর ঘুরে আবার এলো মাহে রমজান বছর ঘুরে আবার এলো মাহে রমজান বছর ঘুরে আবার এলো মাহে রমজান